আমায় একটি ভাঙা কলম দাও আদেশ লিখে দেব কালা কানুন বাতিল করা কলম গুলো আজকাল তো লিখে না কথা জীর্ণ স্বদেশ গড়া আমায় একটি ভাঙা কলম দাও আদেশ লিখে দেব তাবুত কালা কানুন বাতিল করা কলম গুলো আজকাল তো লিখে না কথা জীর্ণ স্বদেশ গড়া আমায় একটি ভাঙা কলম দাও আদেশ লিখে দেব একটি ভাঙা লাঙ্গল আমায় দাও যে লাঙ্গলটি কষবে না আর শুকনো মাটির বিরস কঠিন কণা একটি ভাঙা লাঙ্গল আমায় দাও যে লাঙ্গলটি কষবে না আর শুকনো মাটির বিরস কঠিন কণা লাঙলটি শোষক খুলে আনবে ছবর মরণ বিষের ফলা আমায় একটি ভাঙা কলম দাও আদেশ লিখে দেব এমন একটি কাব্য আমায় দাও যে কবিতা ভণ্ড কবির মুখোশ ছিঁড়ে সত্যকে দেয় খুলে এমন একটি কাব্য আমায় দাও যে কবিতা ভণ্ড কবির মুখোশ ছিঁড়ে সত্যকে দেয় খুলে যে কবিতা শেকল ভেঙে জীবন তরু ঘুরিয়ে দেবে ফুলে আমায় একটি ভাঙা কলম দাও আদেশ লিখে দেব এমন গানের ফুলকি আমায় দাও যে গান ছড়ায় সুরের আগুন উড়িয়ে দিতে কাল শকুনের চোখ এমন গানের ফুলকি আমায় দাও সুরের আগুন পুড়িয়ে দিতে কাল শকুনের চোখ যে গান শুধুই ব্যথিত জনের দুঃখ লাশে সাহসে ভরাই বু আমায় একটি ভাঙা কলম দাও আদেশ লিখে দেব কালের কালা কানুন বাতিল করা কলম গুলো আজকাল তো লিখে না কথা জীর্ণ স্বরের গড়া আমায় একটি ভাঙা কলম দাও আদেশ লিখে দেব তাবুত কালের কালা কানুন বাতিল করা কলম গুলো আজকাল তো লিখে না কথা জীর্ণ সদের গড়া আমায় একটি ভাঙা কলম দাও আদেশ লিখে দেব তাবুত কালের কালা কানুন বাতিল করা তাবুত কালের কালা কানুন বাতিল করা তাবুত কালের কালা কানুন বাতিল করা আবুদ কালের কালা কানুন বাতিল করা